हरिनाम संकीर्तन की जय हरिनाम प्रभु की जय पुरुषोत्तम व्रतों की जय भागवत जी महापुराण की जय गौर प्रेमानंदे हरिओम भगवान पुरुषोत्तमेर अप्राकृत कृपाए महत कृपाए पुरुषोत्तम व्रत उपलक्षे आज श्रीमद भागवत जी महापुराण রস আস্বাদনে সুযোগ উপস্থিত হয়েছে হরিকথায় সকলের রুচি হয় না ভগবত কথায় মহাপ্রভু বলেছেন যার হরিকথায় রুচি তিনি ভাগ্যবান শাস্ত্র এটাই নির্ণয় করেছেন অপ্রাকৃত জগতের হরিকথা আমাদেরকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে আমাদের যেখানে নিত্য বাসস্থান নিত্য জায়গা ভগবত ধামেতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে ভগবত কথা সর্বসমর্থ ভগবত কথা কীর্তন কোনো ব্যক্তির হরিভজনের মাপকাঠি কে কতটা ভজন করেছেন কে কত বড় ভক্ত সেটা নির্ণয়ের মাপকাঠি হল একমাত্র হরিকথা শোভনের তীব্র স্পৃহা যার যত পরিমাণে অপ্রাকৃত জগতের অমৃতময় কথা আস্বাদনের অতৃপ্তি ভাব আছে যেটা সুতদেব গোস্বামীর কাছে সনকাদিমুনি বলেছিলেন বয়ম ন বৃত্তি প্রাম উত্তম শ্লোক বিক্রমে যৎসৃণতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে আমরা এইসব কথা শুনে তৃপ্ত হতে পারছি না আমরা মনে হচ্ছে আরও শুনি আরও শুনি আর যত শুনছি হৃদয়তে জড়রসের যে প্রভাব কেটে গিয়ে অপ্রাকৃত আনন্দময় রসের উদয় হয়েছে যেটাকে বাস্তব রস বলে যেটা আলোচনা প্রসঙ্গে কালকে আমরা বলেছিলাম জন্ম আদর্শ আদি রসের উৎপত্তির কথা আলোচনা করেছিলাম রাধা এবং গোবিন্দের মিলিত তনু গৌর বিগ্রহ আমরা গায়ত্রী মন্ত্রের কথা কিঞ্চিত উত্থাপন করব ব্যাখ্যা করব না খুব মনঃসংযোগ সহকারে আজকের এই কথা শ্রবণ করা কর্তব্য ভাগবতী কথা সবার কাছে এই প্রার্থনা শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন সকল শ্রোতার করি চরণ বন্ধন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রোতাগণের চরণ বন্ধন করেছেন তার আনুগত্য আমাকেও করতে হবে কারণ তারা আজ আমার বড় উপকার করেছেন তারা আমাকে আদেশ করেছেন অপ্রাকৃত জগতের কিছু কথা কীর্তন আপনি করুন এই আদেশের মাধ্যমে আমি নিজেকে সংশোধন করতে পারব যতক্ষণ হরিকথা হবে ততক্ষণ আমার অন্য জীবের বিষয়েতে কোনো অভিনিবেশ যাবে না তারপরে অভিনিবেশ হয়তো যাবে না আবার হয়তো যেতেও পারে হরিকথা কীর্তন হলো সম্যক ভজন এর ওপরে আর ভজনের কোনো এ সম্বন্ধে আলোচনা করব আমি বন্দে গুরুপদ্বন্দ্বম সমন্বিত শ্রীচৈতন্য প্রভুম বন্দে নিতানন্দ সহোদিতম श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुतं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुवश्च कृपासिन्धुविवच पतितानं पावनेभ्य वैष्णवभ्यो नमो नमः मूकं करोति वाचा लङ् पङ्गुं लङ्घयति गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये सङ्कीर्तने कृष्णकथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तगुरुभक्तियुक्तो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 নিজের জীবনকে ডেডিকেশন ডেডিকেটেড করেছেন আত্মাহুতি দিয়েছেন সেরকম ধরনের যেসব সাধু আছেন গৌরীয় মঠের তারা প্রত্যেকে এই জড়জগতের জড়সংসারের বদ্ধ জীবগুলোর উদ্ধারের জন্য প্রত্যেকে গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য তৈরি থাকুন আমরা বিগত কতদিনে যে সমস্ত কথা আলোচনা করেছিলাম তার মধ্যে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের উত্থাপন করেছিলাম আজকে তার ব্যাখ্যা শেষ হবে হয়ে ধারাবাহিকভাবে ভাগবতজী মহাপুরাণের ব্যাখ্যা হবে তৎপূর্বে সকালে ঋগ্বেদ থেকে একটি মন্ত্রের উল্লেখ করেছিলাম যেটা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম শ্লোক প্রথম অধ্যায়ের সেখানে ধ্যান করার কথা বলা রয়েছে এ কথা পূর্বে অনেকবার আলোচনা করেছি ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন ভগবানের হরিনাম সংকীর্তনই হল মহা ধ্যান ভগবানের হরিনাম সংকীর্তন হল মহাযজ্ঞ হরিনামের ভগবানের হরিনাম হরিকথামৃত সংকীর্তনই হল মহা অর্চন মহা আরতি ইত্যাদি কথা আগেও অনেকবার ব্যাখ্যা করে তুলে ধরা হয়েছিল যদি আপনাদের মধ্যে কার প্রশ্ন আসে ভগবানের নাম সংকীর্তন কি করে ধ্যান হলো আমরা তো বুঝলাম না ধ্যান মানে তো আমরা বুঝি চোখ কান বুঝে এক জায়গায় বসে পড়া চুপচাপ আর ধেয় বস্তুতে ধেয় বস্তুতে মনঃসংযোগ করা এ কথা আমরা শুনেছি ছিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন আপনারাই বলুন যদি আপনাদের মধ্যে কাউকে ভগবানের অপ্রাকৃত হরিকথা হরিকীর্তনের জন্য দায়িত্ব দেয়া হয় তিনি যদি ভক্ত হন বাইরের লোকের সম্ভব হবে না তিনি তখন যে সংকীর্তন করবে তখনকার সময়ে ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য তার এই কীর্তনের মধ্যে সংযুক্ত থাকবে ভগবানের কথা বলবার সময় অন্যদিকে কোনো রকম মন সংযোগ থাকতে পারে না এমনকি ধ্যানে বসলে পরে আপনাদের ধ্যান মিথ্যা হতে পারে বাস্তব ধ্যান নাও হতে পারে কিন্তু যিনি বাস্তব হরিকথা কীর্তন করবেন ভগবানকে সন্তুষ্টির জন্য তার ওই হরিকথা কীর্তনের সময় যে অ্যাটেনশন যে ধ্যানের প্রয়োজন হয় এটা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন সরস্বতী ঠাকুর বলেছেন এটা হলো মহা ধ্যান শুধু ধ্যান নয় আর এটাকে মহা অর্চন বলা হয় অর্চন দ্বারা অর্চনীয় বস্তুকে সন্তুষ্ট করার বিধান যদি থেকে থাকে তাহলে হরিকীর্তন হরিকর্তার দ্বারাই ভগবানকে সর্বাঙ্গীনভাবে সন্তুষ্ট করা যায় ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণচন্দ্র একই কথা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত ভগবানের যত অপ্রাকৃত ইন্দ্রিয়গণ আছেন আপনার যেমন জড় ইন্দ্রিয় আছে ভগবানের অপ্রাকৃত শরীর অপ্রাকৃত ইন্দ্রিয় ভগবানের অপ্রাকৃত যত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গণের সম্যক পরিতৃপ্তি বিধানের যে প্রচেষ্টা সেটা একমাত্র মহাসংকীর্তনের দ্বারাই সম্ভব হয় ভগবানের সর্বাঙ্গীন ইন্দ্রিয় যত ইন্দ্রিয় আছে তার সর্বাঙ্গীন পরিতৃপ্তি একটাই পদ্ধতিতে হয় সেটা হচ্ছে সর্বাঙ্গীন সংকীর্তনের দ্বারা হরিনাম সংকীর্তনের দ্বারা অন্য কোনো পদ্ধতিতে সম্ভব হয় না যদি যজ্ঞের কথা বলেন যে কোনো যজ্ঞ করবেন কলিকালে সেই সব যজ্ঞের কোনো মূল্য নাই কেন যজ্ঞ করার জন্য যে মন্ত্রের উচ্চারণ যে শুদ্ধতার প্রয়োজন হয় যে উদ্দেশ্য নিয়ে লোকে যোগ্য করে কোনোটাই শুদ্ধ নয় সমস্তাই বিশুদ্ধ অবস্থায় নেই যজ্ঞ করতে গেলে ঘি লাগে সেসব কিছু কিছুই শুদ্ধতা পাবেন না সমস্ত চর্বি অনেক কিছু যা কিছু যারা করবেন সব কিছুই অশুদ্ধ অবস্থা সেই জন্য হরিনাম সংকীর্তনের দ্বারা যে যজ্ঞ হয় সেটাকে গৌড়ীয় বৈষ্ণবগণ এবং যারা বৈষ্ণব তারা নাম দিয়েছেন সংকীর্তন যজ্ঞ এই সংকীর্তন যজ্ঞের দ্বারা অগ্নির যে সাতটা শিখার কথা বলা আছে ধুমা করালি লোহিতা সাতটা জিহ্বা আছে অগ্নির সাতটা জিহ্বা অগ্নি সংকীর্তন যজ্ঞে এই সপ্ত জিহ্বা অগ্নি যে দেখছেন এরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট হন এই সংকীর্তন যজ্ঞের দ্বারা অন্য কিছুর দ্বারা নয় ঋগ্বেদ থেকে একটি মন্ত্র উত্থাপন করেছিলাম যেটা যতন মেয়াদিত রাশ্চার্থে সুসভিজ্ঞ সরার শ্লোকের শেষেতে বলা হয়েছে সত্যম পরম ধীমাহি এই ব্যাপারটার প্রতি আপনাদের সবার অ্যাটেনশনটা আমি এখন সংগ্রহ করতে চাইছি এটা শুধু প্রাইমারি কথা নয় এটা হচ্ছে ফাইনাল কথা প্রারম্ভিক কথা মনে হচ্ছে যে শুরু হয়েছে সত্যম পরম ধীমহি দিয়ে কিন্তু এটা প্রারম্ভিক শুধু কথা নয় এটা আদি মধ্যে অন্তে সব সময় আমাদের অ্যাটেনশন ভগবানের চিন্তায় ভগবানের আমাদের ধ্যান যেন ভগবানের চরণ ছেড়ে অন্যদিকে না যায় যে মুহূর্তে ভগবানের চিন্তন ছেড়ে যে মুহূর্তে ভগবানের চিন্তন ছেড়ে ভগবানের চরণ কমল ছেড়ে অন্য চিন্তন করবে ঠিক সেই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয় তখন অসদ্গতি লাভ হবে সেই কারণে সত্যম পরম ধীমহি পরম সত্য বস্তুর ধ্যান করার কথা বলা হয়েছে পরম সত্য বস্তুর স্বরূপ লক্ষণ এবং ততষ্ঠা লক্ষণ ইত্যাদি আছে এই সাধারণ সবাই সবাই এইসব অ্যানালিটিক্যাল কথা অনুভব করতে হয়তো পারবেন না আমি অল্পের উপর সব কথা আলোচনা করব আর ঋগ্বেদেতে আমাদের যখন মন্ত্র আমরা সন্ধ্যাবন্দন করতে বসি সেখানে তদ্বিষুম পরমম পদম সদা পশ্বন্তী সুরয় দিবিব চক্ষুরাততম ওই একই কথা বলা রয়েছে দিব্য সুরীগণ কি করেন বলে অনর্গল নন স্টপ কোনো সময় তাদের ছেদ নাই তারা সর্বদাই ভগবানের চরণ কমলকে নিত্য সেই বস্তুকে দর্শন করছেন সেই জন্য ঋগ্বেদে বলছেন তদ্বিষ্ণুম পরমাম পদম বিষ্ণুর চরণ কমল নিত্য পদ বিষ্ণুর চরণকম চরণকমল বলতে আপনারা মনে করবেন না তাহলে কৃষ্ণর কথা কথা বলা হলো না না বিষ্ণু শব্দটা ব্যবহার করা হয়েছে এই কারণে ব্যাপক অর্থে অন্তত আপনাদের মধ্যে এই অনুভবটা যেন হয় বিষ্ণু কথাটার মানে হলো ব্যাপক তত্ত্ব সর্বভূতে সুবিশান্তি বিশতি সর্বভূতের মধ্যে যিনি প্রবিষ্ট হয়ে পড়ে রয়েছেন অনুপ্রবিষ্ট তিনি বিষ্ণু ব্যাপক অর্থে বিষ্ণু শব্দ ব্যবহার করা হয়েছে রাসপাঞ্চাধ্যায়ীতে ওখানে ওখানেও দেখবে বিষ্ণু কথা বলা হয়েছে বিকৃতম বজবধু ভিরিদঞ্চ বিষ্ণু এখানে বিষ্ণু মানে বিষ্ণুর কথা বলা হয়নি বিষ্ণু মানে ব্যাপক অর্থে এই শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণই মূল তাই জন্য শ্রীকৃষ্ণকেই অনুভব করলে ভালো হয় আর আরেকটা কথা বিষ্ণু বলার অর্থ হলো একটা ওপেন টার্ম খোলাখুলি একটা শব্দ বলা হলো কেউ যদি রামকে ভজনা করেন কেউ কেউ যদি নারায়ণকে ভজনা করেন সব কথাই এই বিষ্ণু কথার মধ্যে চলে আসবে এই জন্য বিষ্ণু তত্ত্বের কথা বোঝাতে গিয়ে এটা বলা হয়েছে সেখানে সেই চরণ কমলকে দর্শনের কথা বলা হয়েছে যে কোনো রকম যেন তার মধ্যে কোনো ছেদ না থাকে অর্থাৎ যেন বন্ধ না হয় তদ্বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরা সমস্ত সময় বিষ্ণুর পরম পদকে দর্শন করতে পারেন কারা যারা বিষ্ণু চরণে অবস্থিত হয়েছেন যারা কাঁচা অবস্থায় রয়েছেন তাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য এই ধ্যান করার যে পদ্ধতি এটা শিখতে হবে চৈতন্য মহাপ্রভুই এটা জানিয়েছেন শাস্ত্রেও এগুলো সব বলা আছে যত সংকীর্তনের নৈভ সর্বস্বার্থ অভিলভ্যতে শ্রীমদ ভাগবতী মহাপুরাণের কথা এই নাম সংকীর্তনের মাধ্যমে সর্বস্বার্থ অভিলভ্যতে কোনো কিছু বাদ থাকবে না এই সংকীর্তনের দ্বারা সমস্ত কিছু প্রাপ্ত হয়ে যাওয়া যাবে কোনো কিছু বাদ নেই বিশেষ করে প্রাপ্তির যে শেষ কথা সেটা হলে ভগবানের চরণ কমলে প্রেম প্রাপ্তি জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস ইত্যাদি কথা আলোচনা হলেও এই কথাগুলো অনুভব করা খুব মুশকিল হয়ে যায় এই স্বরূপে অবস্থিতি কথার ব্যাখ্যা করতে গিয়ে ভাগবতী মহাপুরাণে বলা হয়েছে যে গৌড়ীয় বিচার অনুযায়ী হিত্যা অন্যতা স্বরূপম অন্য স্বরূপ ছেড়ে দিয়ে স্বরূপেন ব্যবস্থিতি ইতি মুক্তি মুক্তির হিত্যা অন্যথা স্বরূপম মুক্তির হিত্যা অন্যতা স্বরূপম স্বরূপেন ব্যবস্থিতি ইতি মুক্তি মুক্তি কথার মানে কি মুক্তি কথার মানে হলো ভগবানের চরণের নিত্য সেবা প্রাপ্তি সেটাকেই মুক্তি বলে কেউ আত্মহত্যা করলে মুক্তি পেয়ে গেছে হয় না যোগী জ্ঞানী যারা করছেন তারা যতক্ষণ পর্যন্ত ভক্তিকে সম্যক রূপে আশ্রয় না করবেন সম্যক রূপে বললাম এই কারণে প্রত্যেককেই ভক্তির আশ্রয় নিতেই হবে যোগী জ্ঞানী যেই হোক ভক্তির কিঞ্চিত আশ্রয় না নেওয়া পর্যন্ত তাদের সিদ্ধিলাভ হয় না কিন্তু সম্যক রূপে ভক্তির আশ্রয় যতক্ষণ না নেবে ততক্ষণ তাদের কোনো রকমভাবে সম্পূর্ণরূপে যে আনন্দময় স্থিতি সেটা সম্ভব হবে না ভক্তি হচ্ছে আনন্দ স্বরূপিনী নচেত সম্ভব হবে না প্রত্যেক ব্যক্তি সে যোগী হন জ্ঞানী হন যে কোনো অবস্থায় থাকুন তিনি যখন সম্পূর্ণরূপে ওই সব রাস্তাগুলোকে ওই সব রাস্তাগুলো যেসব পথে উনি অগ্রসর হয়েছেন তার অকিঞ্চিত করতা এই পথটা খুব একটা সুবিধের পথ নয় এতে কোনো না কোনো সময় ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর ভক্তিতে হৃদয়ের মালিন্য সম্যক রূপে সম্যক রূপে বিদূরিত হয় আর এতেই একমাত্র ভগবানের নিত্য সেবা পাওয়া যায় রসময় গোবিন্দের ভগবানের সঙ্গে আপনার রস বিনিময় সম্ভব হয় অপ্রাকৃত রস সেখানে সম্ভব আমি আজ প্রথমেতে আলোচনা প্রসঙ্গে ওম নম ভগবতে পরমহংস রসাস্বাদিত চরণকমল চিন্মকরন্দায় ভক্তজন মানুষ নিবাসায় শ্রীরামচন্দ্রায় নমো নমঃ এইসব কথা বলেছিলাম আপনাদের মধ্যে অনেকেই অবাক হয়ে গেলেন তিনি ভাগবতের কথা বলতে বসেছেন হাজার রামচন্দ্রের জয় দেওয়ার দরকার কি ছিল কোনো তো দরকার নেই কৃষ্ণ তো ইটসেলফ কমপ্লিট কৃষ্ণের কথা বললেই তো হতো আমি এটা বলি নাই যেটা আমি উচ্চারণ করেছি মাত্র কিন্তু আমি বলি নাই বলেছিলেন শিল সিদ্ধস্বামীপাদ ছিল সিদ্ধস্বামীপাদ শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সমস্ত অর্থ তিনি অবগত আছেন যার জন্য শাস্ত্রীয় বিচারে বলা হয়েছে যে শ্রীধরম শ্রীধরম ব্যক্তি নৃসিংহ প্রসাদা নৃসিংহদেব সাক্ষাৎ প্রকট হয়ে নিজের হাতটাকে তার মাথার উপর রেখে শ্রীধর সাইপাদের মাথার উপর রেখে ভদ্রক বলে একটা জায়গা আছে উড়িষ্যাতে সেখানে একটা নির্জন স্থান আছে পাহাড়ের ওপর সেই স্থানেতে তিনি ভজন করেছিলেন তীব্র তার আবির্ভাব স্থানেও আমি যাওয়া সৌভাগ্য হয়েছে বালেশ্বরে খিরচরা গোপীনাথ থেকে একটু ভেতরে বলদেব বিদ্যাভূষণের আবির্ভাব স্থানও প্রায় সেখানে কাছাকাছি এগুলো আপনারা অনেকেই জানেন না এ নিয়ে কনফিউশন হয় তিনি ওই স্থানে গিয়ে ভজন করেছিলেন এবং ভজন করতে করতে যখন সিদ্ধিলাভ করেছিলেন তখন নৃসিংহদেব তার কাছে আবির্ভাব হয়ে তার শ্রীহস্ত তার মস্তকে রেখে আশীর্বাদ করেছিলেন তোমার মধ্যে সমস্ত স্ফূর্তিপ্রাপ্ত হোক তাই জন্য শিরস্বাইপাদ জানেন না এ কথা হতে পারে না ঠিক এই কারণে শিরস্বামীপাদকে অবমাননা করবার জন্য শ্রী বল্লভাচার্যজিকে মহাপ্রভু কঠোর শাস্তি দিয়েছিলেন শিল শিরস্বামীপাদ আদিগুরু ভাগবতের আচার্য তিনি ভাগবতের বেত্তা তাকে তাচ্ছিল্য অর্থাৎ অবহেলা করবার জন্য মহাপ্রভু দুঃখিত হয়েছিলেন কারণ মহাপ্রভুই নৃসিংহরূপে তাকে কৃপা করেছিলেন আমাদের আবার গৌরধামেতে নৃসিংহদেব আছে আপনারা হয়তো জানেন সেই নৃসিংহদেবের স্পেশালিটি আছে এটা কি তিনি হচ্ছেন গৌর নৃসিংহ গৌরাঙ্গ মহাপ্রভু এই নৃসিংহরূপে রয়েছেন আসিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যোগপীঠে অবস্থানকালে দিব্য চোখে ভজন করতে করতে দেখতেন নৃসিংহপল্লী থেকে নৃসিংহদেব রোজ আসছেন গৌরাঙ্গ মহাপুকে দণ্ডবোধ করতে তিনি নৃসিংহ তিনি সব এগুলো লীলা করেছেন প্রভুপাত দেখছেন নৃসিংহদেব কষ্ট করে রোজ সেই নৃসিংহপল্লী থেকে রোজ আসেন এখানে দণ্ডবোধ করতে গৌরকে প্রভুপাত বলে এই কষ্ট তো সহ্য হয় না প্রভু তোমাকে আমি এইখানেই প্রতিষ্ঠা করে দেবো যোগপীঠের ভেতরে তিনি প্রতিষ্ঠা করে দিলেন তারপর থেকে আমরা যোগপীঠের ভেতরেতে নৃসিংহদেবকে পাই লক্ষ্মী নৃসিংহ লক্ষ্মী নৃসিংহ অ্যাকচুয়ালি গৃহস্থ ব্যক্তিদের পূজনীয় উগ্র নৃসিংহ পুজো করতে গেলে কখন কোন ভুল হয়ে যাবে এটা ঐকান্তিক ত্যাগী ঐকান্তিক ত্যাগী বলতে এই কথাটার মানে যেন কি উল্টো না বোঝে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান যাহা দেখি প্রসন্ন হন গৌর ভগবান এই বৈরাগ্যটার মধ্যে শুষ্ক কোনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই আমি ত্যাগই দেখো এই ত্যাগটা স্বাভাবিক ত্যাগ পরবস্তুর লক্ষ্য করলে পরে উৎকৃষ্ট বস্তু পরম উৎকৃষ্ট বস্তু লক্ষ্য করলে পরে নিচু বস্তুগুলোকে হেও মনে হয় যখন কাউর পরবস্তুর প্রতি নজর আসে তখন স্বাভাবিকভাবে এই সংসারের কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা যা কিছু আছে এসবের প্রতি কোনো একটা রুচি হয় না এগুলোর প্রতি কোনো রুচি হয় না ওই জন্য বৈষ্ণবকে এই কথাটা বলতে গিয়ে প্রভুপাত বলেছিলেন কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব কনক কামিনী প্রতিষ্ঠা আমি ছেড়ে দিয়েছি জানেন এটা অহংকারের কথা এটা ত্যাগের লক্ষণ নয় সে আদৌ ত্যাগ করতে পারেনি কামিনী প্রতিষ্ঠা আমি ছেড়ে দিয়েছি আপনি জানেন কত বড় সাধু আমি এটা অহংকারের লক্ষণ বৃন্দাবনে যদি আপনারা যান আমাদের ওইখানেই আবার ওখানেই আমাদের স্থান এতকাল বিভিন্ন রকমভাবে চলাফেরা থাকা সেইখানে বিভিন্ন জায়গায় অদ্ভুত অদ্ভুত জিনিস দেখি পরিক্রমা করতে করতে সেখানে দেখি একটা মন্দিরের গায়েতে দেয়ালে ফলকেতে লেখা রয়েছে যে মহাত্যাগীজি মহারাজ কা আশ্রম হ্যাঁ মহাত্যাগীজি মহারাজকে আশ্রম হ্যাঁ এটা শুনে কতটা হাসি লাগলো যিনি মহাত্যাগীজি মহারাজ তিনি কখনোই নিজেকে আমি মহাত্যাগীজি মহারাজ বলতে পারবেন লজ্জা হবে রূপ সনাতন বলছে আমরা কি ত্যাগ করেছি কিছুই ত্যাগ করিনি কিছুই ত্যাগ করতে পারিনি লজ্জিত আমরা রূপ সনাতন আদি তো ত্যাগই ওরকমভাবে হওয়া যায় না যা স্বাভাবিকভাবে ভগবত চরণে প্রেম হয় ভালোবাসা হয় জগতের এইসব বিষয়গুলো খসে যায় যেমন একটি সাপ যেমন নিজের শরীরের খোলস ছাড়ে খোলস ছাড়লে পরে সাপের কোনো রকম কষ্ট হয় না ছেড়ে দেয় অনায়াসে সেরকম জড় বিষয়গুলো স্বাভাবিকভাবে খসে যায় ওগুলো থাকে না তার প্রতি আর অভিনিবেশ থাকে না সেই জন্য কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী প্রতিষ্ঠাটাকে আবার বাঘিনী বলা হল এসব কথা আর বেশি চর্চার দরকার নেই অনেক মূল আলোচনা স্তব্ধীভূত হবে চোন বল্লভাচার্যকে তিনি শাসন করেছিলেন সিদ্ধস্বাইপাদকে অবহেলা করার জন্য আমি সিদ্ধস্বাইপাদের গুরুত্ব বোঝাবার জন্য এইসব কথা বললাম সিদ্ধস্বাইপাদ কেন প্রথমে ওম নম ভগবতী পরমাংস চরণকমলর যে শ্লোক বললেন তাতে শ্রী রামচন্দ্রকে দণ্ডবোধ করলেন কি কারণে এটার অর্থ সাধারণ মানুষ বুঝতে পারল না আমি কালকে না পরশুদিন উত্থাপন করেছিলাম যে বংশীধর স্বামী বলে একজন ছিল শ্রীধর স্বামীপাদের অত্যন্ত অনুরক্ত ভক্ত তাকে ভালোবাসেন তিনি শ্রীধর স্বামীপাদের এতটাই কৃপা পেয়েছিলেন যে সিদ্ধ সাইপাদের টিকার উপর তিনি টিকা করেছিলেন সিদ্ধ সাইপাদ টিকাতে কি বলেছিলেন সেটাকে আরও ব্যাখ্যা করবার জন্য তিনি বিস্তৃতভাবে একটা গ্রন্থ রচনা করেছিলেন সেইটার মধ্যে সিদ্ধ সাইপাদ কোন সময় কি কথা বলতে চেয়েছিলেন যেটা সংক্ষেপে ছেড়ে দিয়েছেন তার ব্যাখ্যা করেন নাই তার মনোভাবটাকে হৃদয়ের ভাবটাকে ব্যাখ্যা করবার জন্য তিনি এবার সেখানে আবার টিকা করেছেন এই এই অর্থটা অর্থাৎ কেন শ্রীরামচন্দ্রকে তিনি বন্দনা করলেন এটারও মানে আমরা এখান থেকে জেনে যাচ্ছি তার কাছ থেকে তিনি বলেছেন আমরা যে বন্দনা করি তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম অপার সংসার সমুদ্র সেতুম এটা হচ্ছে ভাগবতী মহাপুরাণ এই সংসার সাগরকে পার হওয়া চারটিখানি কথা না শিল সাধি শির সাইপাদ যখনই বন্দনা করে চিন্তা করলেন এই ভাগবতী মহাপুরাণ অথই সাগর অনন্ত সাগর সাক্ষাৎ কৃষ্ণ এবহি এটাকে আমি নিজের বুদ্ধি বলে কোনোরকমভাবে পার হতে পারবো না তবে পার হওয়ার জন্য একটা সেতু দরকার আমি ডুবে যেতে পারি সেই জন্য তিনি চিন্তা করলেন যত অবতার আছে তার মধ্যে এক অবতারের কথা তার মনে হলো শ্রীরামচন্দ্র যিনি সেতু নির্মাণ করেছিলেন রাবণকে মারবার জন্য বলে এই হচ্ছে সুযোগ শ্রীরামচন্দ্র সেতু নির্মাণ করেছিলেন রাবণ নামক রাক্ষসকে দলন করবার জন্য এই হচ্ছে সুযোগ সেতু নির্মাণকর্তা তিনি কৃষ্ণ নানান কাজে ব্যস্ত থাকেন তারও সব সময় নেই সেতু বেতু বানাবা এক কাজ করা যাক তাকে বন্দনা করি তিনি শক্তি সঞ্চার অবশ্যই করবেন আমরা রামচন্দ্রের প্রসঙ্গ আসবে সেখানেও আলোচনা করব রামাভিরাম ভুয়ো ভূয়ো নমামি অহম আপদম সর্বসম্পদাম বলেন আপদম ভজেন দাতারম সর্বসম্পদাম আপদম অপহর্তারম দাতারাম সর্বসম্পদাম যিনি আপদকে নিমিষের মধ্যে দূর করে দেন আর যা কিছু লোকের চাহিদা সবই দেন রামচন্দ্র সেই জন্য সেতু নির্মাণ করেছেন আমি এক কাজ করি রামচন্দ্র শ্রীরামচন্দ্রের চরণ কমলে স্মরণ গ্রহণ করি তাহলে ভগবতী মহাপ্রাণ সাক্ষাৎ কৃষ্ণ এবাহি অথই সাগর তার উপর একটা সেতু নির্মাণ করব করে যদি এপার থেকে ওপারে একটু দিগদর্শন করতে পারি সম্ভব তো নয় সেই বুদ্ধি নিয়ে তিনি প্রথমেই শ্রীরামচন্দ্রের বন্দনা করলেন পরবর্তীকালে অনেকে এই ভাবটাকে উপলব্ধি না করতে পেরে স্বামীপাদের টিকাকে লিখতে গিয়ে সেখানে রামচন্দ্রটা রামচন্দ্র শব্দটাকে কেটে দিয়ে সেখানে কৃষ্ণচন্দ্র দিয়ে দিয়েছে হয়তো এতে অপরাধ হলো না কেন ঋষি রামচন্দ্র কৃষ্ণ রয়েছেন তথাপি রামচন্দ্র রাখলেও ক্ষতি নেই তাতে কৃষ্ণ ভক্তির এখানে কোনো বাধক নয় খালি তার সাহায্য চাওয়া হয়েছে শ্রীমান মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাচ্ছিলেন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম তাহলে সেখানেও কি মহাপ্রভু মাথা খারাপ হয়ে গেছিল নাকি তত্ত্বগুলো না বুঝে অনেকেই অনেক তক্ক বিতক্ক উত্থাপন এগুলো অজ্ঞানের প্রসঙ্গ অজ্ঞানের প্রসঙ্গতে তাদের এই ধরনের বুদ্ধিগুলো জাগরুক হয় শ্রীমান মহাপ্রভু জীবকে দেখিয়ে দিচ্ছেন যে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করার জন্য এখানে কোনো অসৎসঙ্গ যেন না হয় কেন রামচন্দ্র রাক্ষস আদি বেশি মেরেছিলেন আমাদের কৃষ্ণচন্দ্র নন্দনন্দন কৃষ্ণ আমরা শাস্ত্রীয় বিচারে জেনেছি কোনো রাক্ষস কাউকে মারেন না কোনো দৈত্য রাক্ষস কিচ্ছু মারেন না বলে কি বলেন কি আমরা তো শুনেছি কৃষ্ণ অনেক রাক্ষস ফাক্ষস মেরেছে দৈত্য দানব বলে না আপনারা ভুল জেনেছেন নন্দনন্দন কৃষ্ণ একটাও রাক্ষস মারেন নাই সেগুলো সব বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারণ বিষ্ণুর দ্বারেতে এইসব কাজ করেছেন যদিও কৃষ্ণের মধ্যে সর্ব কৃষ্ণ সর্ব অবতারের অবতারই তার মধ্যে সমস্ত অবতার বিরাজমান তিনি যখন রাজক্রীড়া করেছিলেন তখন তার মধ্যে যে সমস্ত অবতার রয়েছে সব বাইরে চলে যায় ও আর তখন থাকবে না বাইরে যাও রাজক্রীড়ার সময় একমাত্র নন্দনন্দন কৃষ্ণ অন্য সব অবতারগুলো এবার বাইরে গিয়ে এই সময় এখন থাকে তা নন্দনন্দন কৃষ্ণই হলো একমাত্র অবতারী তিনি কোনো অসুর ফসুর মারেন না তিনি একমাত্র বংশীবাদন করেন বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে গোপ গোপী সমন্বিত যে আনন্দের সাগর প্রবাহিত হচ্ছে তার মধ্যে তিনি নিমজ্জমান থাকেন এসব কথা ব্রহ্মসংগীতাও সাপোর্ট করেছে ব্রহ্মসংগীতার প্রমাণিত এইসব কথা আছে এখন মহাপ্রভু যখন এইসব কথা বলেছিলেন দক্ষিণ ভারতে এবার মুখে তখন এই অসৎসঙ্গ থেকে বাঁচবার জন্য বলেছিলেন মহাপ্রভু আমাদের ভক্তিরাজ্যে অনেক অসৎসঙ্গ জানতে বা অজান্তে চলে আসে কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না আমার অসৎসঙ্গ হয় না সবচেয়ে বড় কথা এই কথাটাকে উড়িয়ে এড়িয়ে গেলে হবে না আমাদের ভজনে কেন সিদ্ধিলাভ হচ্ছে না এইসব কথা ভক্তিবিনোদ ঠাকুর গুপ্তভাবে লিখেছেন বলে জানতে বা অজান্তে সামহাও যে কোনোভাবে আমাদের অসৎসঙ্গ হচ্ছেই হচ্ছে যে ব্যক্তি সৎসঙ্গ এবং সম্যক সম্যক রূপে শুদ্ধ আচরণকে জানতে পেরেছেন তার সিদ্ধি এরকম আমলক ফল যেমন হাতের মুঠোয় এরকম তার সিদ্ধি হাতের মুঠোয় যিনি প্রসাদ ভোজন থেকে ওঠা বসা চলা ফেরা বাক্য আলাপ কোনো কিছু ক্রিয়াকর্ম মানে আমি বলছি জীবনযাপনের জন্য বাহ্য দৃষ্টিতে একজন সাধু যা ক্রিয়াকর্ম করে কোনো কিছুর মধ্যে ভক্তি ছাড়া অন্য কিছু নাই আপনাদের মধ্যে হয়তো কোনো সময় ভক্তি হলো কোনো সময় অভক্তি হয়ে গেল কোনো সময় নিরপেক্ষ হতে পারলেন না বলে একটু অসৎসঙ্গ হয়ে গেল কিন্তু এগুলো বোঝা খুব কঠিন চরম অবস্থায় না উঠলে এইসব কথা অনুভব হবে না আর প্রতি মুহূর্তে খালি নৃসিংহদেবকে প্রভুপাতকে প্রার্থনা করতে হয় যে আমাদের যেন অসৎসঙ্গ সারাদিনে না হয় প্রতি মুহূর্তে সকাল থেকে উঠে বৈষ্ণব স্মরণ ইত্যাদি করতে হয় যাই হোক এই কারণে এগুলো কোনো উল্টো ভাবনা নয় অনেকেই দেখবেন অনেক বড় এঁচড়ে পাকা তারা বলেন গৌরীয়গণ উল্টো রস উল্টো রথ দর্শন করেন না আমি প্রসঙ্গক্রমে তুললাম কখন হারিয়ে যাবে আর কোনোদিনই জানতে পারবেন না এসব কথা উল্টো রথ গৌরী বৈষ্ণবদের দর্শন করতে নাই তাই নাকি বলে হ্যাঁ উল্টো রথ মানে উল্টো রথ দর্শন করতে নাই ফিরে যাচ্ছেন কিন্তু আমি বলি তারা কি চৈতন্য ভাগবত চৈতন্য চরিত্র আমি তো পড়েছেন কি না আমার মনে হয় পড়েননি আমার নিশ্চিত বিশ্বাস তারা চৈতন্য চরিত্র আমি তো পড়েন নাই সেটা পড়লে পরে কখনো এই ধরনের এঁচড়ে পাকা মন্তব্যটা করতেন না এটা পরমপুজি কেশব গোস্বী মারা বামন এরা সব মহাজনের লাইনে ছিলেন এরা একেবারে মহাজনের পথ ছেড়ে দিয়ে এঁচড়ে পাকা হয়ে গেলেন রসজগতের টপে উঠে গেলেন তাদের পেছনে যারা আছেন তারাও অধপতিত হয়ে গেছেন এবং যারা তিনি তো অধপতিত হবেনি এসব কথা ভক্তিমনাথ ঠাকুর লিখেছেন আমাদের কিছু করার নেই আমরা বলতে চাইছি শ্রীমন মহাপ্রভু পুনরপি উল্টো রথে তিনি ওই রকম ধরনের ভক্তগণকে নিয়ে রথ টেনেছিলেন এখানে আছে দেখবেন চৈতন্য চরিতামৃত তো এই বিচারটা কোথা থেকে এই সব ব্যক্তিরা পেল যে উল্টো রথ দর্শন করতে নেয় আমি তো বুঝতে পারছি না নিজে নিজে সব বিচার করছে এক একজন গুরুর কাজ করছেন নতুন নতুন নিয়ম বার করছেন যাই হোক এই কথাগুলো আমি স্পর্শ করে গেলাম যা কোনো কথায় এইসব কান দেবেন না একমাত্র মহাজনের কথা ছাড়া বাজারের কোনো কথাই আপনারা শ্রবণ করবেন না যেটাতে আপনাদের হৃদয়তে একশো থেকে একশো ভাগ বিশ্বাস হবে না এই কথাটা মনে হচ্ছে একেবারে প্রকৃত কথা মহাজন রাজ্যের একেবারে খাঁটি কথা সেই কথাগুলো হৃদয় দিয়ে আপনাদের অনুভব করেছেন হৃদয়ে ধাক্কা লেগেছে সেই কথাগুলো অনুভব করেছেন এবং সেগুলোই আপনারা আলোচনা করবেন বাকি বাইরের কোনো দর্শন আলোচনা করে বড় হওয়ার চেষ্টা করবেন না এটা আমার আপনাদের কাছে অনুরোধ শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের আলোচনা আমি কিঞ্চিত করেছিলাম তাতে তিসর্গহম মিশা ধান্যা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধিয়ে ধীমহি আপনার আলোচনা প্রসঙ্গে আপনাদের মধ্যে এলো না তিসর্গহম মিশা তিনটে স্বর্গ মিথ্যা বলে প্রতীতি হয় সেটা কি জন্য কালকে আলোচনা করেছিলাম কিভাবে তি স্বর্গ বলতে আমরা যখন সৃষ্টির রহস্য আলোচনা করব সেখানে আলোচ আজকে সকালেও কিছু তুলেছিলাম শত রজ এবং তমগুণের যে প্রভাব সেই শতরজ তমগুণের প্রভাবেতে যে সৃষ্টির প্রকরণের প্রারম্ভিক কথা সেখানে বলা রয়েছে শতগুণের প্রভাবেতে প্রারম্ভিক সৃষ্টির প্রকরণ তাতে দেবগণের আবির্ভাব হয়েছিল আর রজগুণের প্রভাবেতে আমাদের যে ইন্দ্রিয়গণ সেই ইন্দ্রিয়গণের আবির্ভাব হয়েছিল কি করে হয়েছিল এসব কথা সৃষ্টির প্রকরণে আছে এবং তমগুণের প্রভাবেতে তন্মাত্রা তন্মাত্রা যেটা আছে শব্দস্পর্শ রূপরস গন্ধ এই হয়েছিল এইটাকে বলে স্বর্গ তিনটে স্বর্গ আপনারা জানলেন সৃষ্টি বিষয়ক তিনটে প্রারম্ভিক স্বর্গ এই তিসর্গ মিশা যে ভগবান না থাকলে পরে এই জগৎকে আপনারা সত্যরূপে অনুভব করছেন ফর দ্য টাইম বিং বর্তমানেতে আপনারা আপনাদের শরীরটাকে সত্য মনে করছেন আপনাদের স্বামী স্ত্রী পুত্র পরিবার সংসার ইউনিভার্সিটির ডিগ্রিগুলো যা যা কিছু আপনাদের দেহ এবং দৈহিক সংক্রান্ত বিষয়গুলোকে এগুলোকে কোনো মতে আপনি মিথ্যে মেনে নিতে পারছেন না আর আমারও আপনার সঙ্গে লড়াই করার ক্ষমতা নাই আমি সত্য বলতে পারি যে হ্যাঁ এগুলোকে আপনার কাছে সত্য বলে মনে হচ্ছে কিন্তু এই সত্যটা আপনার কিছু দিনের জন্য তারপরেতে এই সত্যের স্বরূপটা চেঞ্জেবল আপনারা হয়তো জানেন যে সংবিধানে কোনো কোনো সময় কোনো আইনের বিল পাস হয় সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট সেই সমস্ত আইনগুলোকে কোনো কোনো সময় সংশোধন করে পেশ করা হয় অ্যামেন্ডমেন্ট বলা হয় ওটাকে কিন্তু অপ্রাকৃত জগতের যে সমস্ত অনুশাসনগুলো আমাদের ভক্তিরাজ্যে বলা আছে সেটা কোনো সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট নয় সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না হয় না সেই জন্য এত দৃঢ়তার সঙ্গে বলছি যেসব বিষয়গুলোকে আপনার আজকের জন্য সত্য বলে মনে হচ্ছে যেমন একটা উদাহরণ দিই এখানে বসে রয়েছেন এক ব্যক্তি তিনি বললেন এই ইনি আমার স্ত্রী হ্যাঁ বললাম কথাটা তো ঠিক সমাজও মেনে নেবে বলে হ্যাঁ ইনি তো ওনার স্ত্রী আমরা সব জানি বিবাহ হয়েছে কিন্তু ওনাকে যদি বলা হয় কতদিনের জন্য উনি আপনার স্ত্রী হলেন বলে সেটা আবার কি কথা তাহলে আপনার বিয়ে হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে আর সেখান থেকে আজকে আপনার স্ত্রী আজকের দিনে বিয়োগ করলেন চলে গেলেন তো উনিশশো সাল থেকে আজকে হচ্ছে দু হাজার আজকে যতদিন সেটাকে লিখে হিসাব করে বাদ দিন উনিশশো চল্লিশ সাল বাদ দিন তাহলে যে সময় হলো অর্থাৎ হিসাব মতো যদি দ্বারা পঁচাত্তর বছর দু মাস একদিন এত ঘন্টা এত সেকেন্ড তাই তো দাঁড়াবে সেই জন্য প্রথমেই আমি ইন্টেলেকচুয়াল সমাজে হরিকথা বলতে গিয়ে একটা প্রশ্ন করি যে আপনারা তো এত বুদ্ধিমান এত ইন্টেলেকচুয়াল ভগবান কিন্তু আপনাদের বুদ্ধিমান বলেন নাই সেসব কথা আমি আলোচনা করব কাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে সেটাও আমি উত্তর দেবো আমার প্রথম প্রশ্ন হল what is the mathematical interpretation of your life আপনার জীবনের গাণিতিক ব্যাখ্যাটা কি কে কি উত্তর দেবেন এক্ষুনি আমি উত্তর দিয়ে দিলাম আপনার স্ত্রীর সেই প্রসঙ্গটা নিয়ে অর্থাৎ যখন আপনি জন্মেছেন যদি উনিশশো সালে আপনি জন্মে থাকেন উনিশশো সালের কোনো একটা দিনে আর যখন আপনি মারা যাবেন এটা হচ্ছে দু হাজার সালের অমুক মাসে তাহলে অমুক মাসের যতদিন আপনি বাঁচলেন যতটা বয়স হলো তার থেকে যখন আপনি জন্মেছেন সেই পিরিয়ডটুকু ক্যালকুলেশন করলে তাহলে হয়তো আপনার দাঁড়ালো যে পঁচাত্তর বছর সাত মাস কুড়ি দিন দু ঘন্টা পাঁচ মিনিট এত সেকেন্ড এই কথাটা আপনি যদি অনুভব করেন তাহলে এই মুহূর্তে আপনার বাচালতা বন্ধ হয়ে যাবে এক্ষুনি আপনি সংযত হয়ে যাবেন এই কথাটা যদি বুঝে যান যদি এক্ষুনি বলা হয় তোমার মৃত্যু হলো রাত্রি দশটা বেজে পনেরো মিনিটে রেডি হও তুমি তখন আপনার অবস্থাটা কি হবে কমন সেন্সটুকু মানুষ হারিয়ে ফেলছে যে ব্যক্তিকে বলা হয় যে তোমার ফাঁসি হবে সকালবেলা পাঁচটা বেজে বাইশ মিনিটে তোমার কালকে সকালে ফাঁসি হবে তুমি কি খেতে চাও কি কি চাও তুমি বলো সেই ব্যক্তি নিজের শেষ ইচ্ছাটা নিজের শেষ ইচ্ছাটা সে কে বলবে যে ব্যক্তির মৃত্যুর হুকুম হয়ে গেছে ফাঁসির হুকুম সেই ব্যক্তি কি চাইবে আমার অন্তিম ইচ্ছা এটা আমাকে দাও খাবো বা পরবো কিছু কি চাইবে প্রতি মুহূর্তে সে কাঁপতে থাকবে আমার সকালবেলা আমার এতটা বেজে এত মিনিট আমার মৃত্যু সে খালি ঘড়ি গুনবে ঠিক যেরকম কথাটা আমাদের ভাগবতে আছে খট্টাঙ্গ রাজা খট্টাঙ্গ রাজা দেবতাদের প্রচুর সাহায্য করেছিলেন এত বীর রাজা ছিলেন যখন সেই বীর রাজাকে দেবতারা বললেন আপনি আমাদের প্রচুর সাহায্য করেছেন এবার কৃপা দেবো আমরা আপনাকে খট্টাঙ্গ রাজা বললেন একটু দাঁড়ান কৃপা পরে নেব আগে বলুন আমার আয়ুটা কত সেই অনুপাতে আমি আমার যে কৃপা আমি চাইব খট্টাঙ্গ রাজাকে দেবতারা দিব্য দর্শন আছে তারা দিব্য দর্শনে চিন্তা দেখে বললেন আরে মহারাজ আপনার তো আয়ু নেই আয়ু তো অত্যন্ত ফুরিয়ে গেছে কয়েক মুহূর্ত মাত্র আছে বল তাই নাকি তাহলে আর কৃপা তাহলে আর আপনাদের থেকে এইসব কৃপা নিয়ে কি করব। বরং ভগবত চরণ যেন পাই এটি বলুন আপনারা সব যান হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তিনি কী করলেন সমস্ত রাজ্য রাজধানী যারা পরীক্ষিত মহারাজ করেছিলেন আমরা আসবো বিষয় যে মুহূর্তে যে মুহূর্তে ইনস্ট্যান্ট যে মুহূর্তে আপনি বিষয়কে কেটে বাদ দিতে পারবেন the moment you can cut relation with this material world এই জড় সংসারের সঙ্গে যে মুহূর্তে আপনি সম্বন্ধ কেটে দিতে পারবেন সেই মোমেন্টটা আপনি মুক্ত হয়ে গেলেন বোঝা গেল যে মুহূর্তে তুমি তোমার সংসারের সঙ্গে সম্বন্ধ কেটে দিতে পারলে সেই মুহূর্তে মুক্ত হয়ে গেলে তার আগে বন্ধ কিছু করার নেই খট্টাঙ্গ রাজা সেই মুহূর্তে তৈরি হয়ে গেলেন রাজ্য রাজধানী সব ছেড়ে দিয়ে দায়িত্ব দিয়ে দিল বলেন যা যা করিস সামলা পরীক্ষিত মহারাজ ওতাই করেছিলেন যুধিষ্ঠির মহারাজ ওতাই করেছিলেন এখনকার লোক পারবে না এবং বসে গেলেন ভগবানের ভজন করতে ওই মুহূর্তকালের মধ্যে খট্টাঙ্গ রাজা সিদ্ধি লাভ করে ভগবানের চরণ পেয়েছে পেয়েছিলেন কিনা আমরা কিন্তু এত সুন্দর জীবন লাভ করেও কিছু করতে পারছি না কত বড় দুঃখের কথা সেই জন্য what is the mathematical interpretation of our life এটা জানলে পরে আমাদের জীবনের ব্যাখ্যাটা কি যখন জানতে পারবো তখন আর আমাদের আর অন্য কিছু করবার ইচ্ছা হবে না তখন গতানুগতিকভাবে আমরা ভগবানের ভজন যেন করি না গতানুগতিকভাবে আমরা করতে চাই না যেমনভাবে আমরা দেখা একটু দণ্ডবোধ করলাম এটা ভজন নয় ঠিক কিন্তু বাস্তব ভজনে প্রবিষ্ট হব যখন বুঝতে পারবো ভগবান ছাড়া দ্বিতীয় কোনো সাপোর্ট আমার নাই যতক্ষণ পর্যন্ত ব্যাংকের ব্যালেন্সটা আর ভরসা আমি রাখব যতক্ষণ পর্যন্ত স্বামী পুত্র পরিবার সংসারের আমি ভরসাটা রাখবো ততক্ষণ পর্যন্ত ভগবান কৃপা করার জন্য এগিয়ে আসবেন না যে কথাটা আমি তিন দিন চার দিন আগে আলোচনা প্রসঙ্গে অন্য এক মন্দিরে আলোচনা করছিলাম দ্রৌপদীকে ভগবান ততক্ষণ পর্যন্ত কৃপা করতে আসেন নাই যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী অন্যান্য বিষয়তে ভরসা রেখেছিল এই কথা আমি আলোচনা করি যে মুহূর্তে সমস্ত ভরসা আশা ভরসা ছেড়ে দিয়ে দুহাত ছুলে দুহাত তুলে খালি গোবিন্দ বলে চিৎকার করেছিলেন সেই মুহূর্তে ইনস্ট্যান্ট গোবিন্দ কাপড় রূপে কাপড় তার কাপড় খুলে ফেলছিল বস্ত্রহরণ হচ্ছিল তার সমস্ত কাপড় টেনে তাকে অপমান করছিল সেই মুহূর্তে গোবিন্দ কাপড় রূপে তার শরীরে জড়িয়ে গেলেন সেই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত তিনি ভরসা করেছিলেন অন্য অন্য ব্যক্তি এই পিতামহ ভিসা রয়েছে ধৃতরাষ্ট্র রয়েছে ভীম রয়েছে অর্জুন রয়েছে এরা সব তো আমাকে কিছু প্রতিবাদ তো করবে আমাকে বাঁচাবে ততক্ষণ পর্যন্ত ভগবান আসেন নাই আপনাদের কাছেও ভগবান কৃপা করতে ওরকম আসবেন না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণরূপে ভগবানের ওপর ভরসা রাখেন আমি সংসার ছেড়ে চলে যেতে বলছি না সংসারেই থাকুন কিন্তু টোটাল বিশ্বাস রাখুন যে ভগবান ছাড়া অন্য কিছু আর নাই সমস্ত এই যে ভাগবতের শ্লোক ব্যাখ্যা করতে গিয়ে এতগুলো কথা আমায় বলতে হলো এই যে দৃশ্যমান জগৎ সংসারটাকে আপনার সত্য বলে বোধ হচ্ছে কি করে সত্য বলে বোধ হচ্ছে যখন জড়জগতের একটা ম্যাজিশিয়ান পিসি সরকার এরকম ম্যাজিক দেখাচ্ছেন বম্বে মেল থেকে সবাই নেবেছে পেছন ফিরে দেখেন আমাদের ট্রেন নেই বম্বে মেল ওধাও বম্বে মেল থেকে সবাই নেবেছেন খবরের কাগজে বেরিয়েছিল এটা পেছন ফেরে থেকে আমাদের ট্রেন তো নেই বম্বে মেল ট্র্যাক থেকে উধাও কোথায় গেল ট্রেনটা জড়জগতের একটা ম্যাজিশিয়ান তার এত বড় ক্ষমতা যে আপনার চোখে আপনাকে ধুলো দিয়ে পুরো অবাক করে দিল কোনো ট্রেন থেকে ট্রেনটা ট্র্যাক থেকে উধাও হয়ে গেল এত বড় একটা ট্রেন বাইশটা বগি হাউ ইজ দ্যাট পসিবল কি করে সম্ভব হলো এবার আপনার যদি মাথায় কিছু থাকে এবার চিন্তা করুন ভগবানের মায়াটা তাহলে কেমন একটা জড়জগতের ম্যাজিশিয়ানের যদি এরম ক্ষমতা থাকে তাহলে চিন্তা করুন ভগবানের মায়াটা কেমন এই কথাটা একটু চিন্তা করলে বুঝে যাবেন অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যে ভগবান তার মায়ার প্রভাবটা কেমন যার জন্য তো বলেছেন নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি এই নিরস্ত কুহক অবস্থায় আপনাকে যেতে গেলে নিরস্ত কুহক কুহক মানে আমরা জাদু বুঝি আমার চোখে ধুলো ধেড়ে দিয়ে কুহক মানে এখানে কুয়াশা নয় কুয়াশা বললে ফগ বলা হয় কুজ্ঝটিকা বলতে হবে কুজ্ঝটিকা হলো বাংলায় সংস্কৃততে কুজ্ঝটিকা বলে কিন্তু কুয়াশা এখানে বলা হয়নি নিরস্ত কুহকম যেমন যারা অনেক বয়স হয়েছে যারা সামনে বসে রয়েছে আমার পিতৃতুল্য তারাও জানেন আপনাদের মধ্যে অনেকে জানেন গ্রামেতে আগে পুতুল খেলা হতো দেখেছেন পেছন দিকে একটা কালো সুতো বা চুলের দ্বারা পুতুলগুলোকে নাচাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না কে নাচাচ্ছে যেটা কুন্তিদেবীর স্তপেতে আস কুন্তিদেবীর স্তবেতে আসবে নট নাট্য ধরো যথা এই পুতুলগুলোকে কে যেন একটা গাইড করছে আমি বুঝতে পারি পুতুলগুলো মারামারি করছে কথা বলছে ঝগড়া করছে ঘুষি বলে কি কী করে হয় কেউ যারা দেখতে বসেন তারাও যে বেশ ভালোই লাগছে বুঝে যাচ্ছে না পুতুলগুলো কি করে লড়াই করছে আসলে পুতুলগুলোকে পেছনে গাইড করছে একজন এবং সড়ক ক্ষেপণ এই নিজের স্বরটাকে ক্ষেপণ করে পুতুলের মতো ভাষা বলছে এ এক ভাষা বলছে ও এক ভাষা বলছে একটাই লোকে বলছে তার একটা ক্ষমতা বলে আশ্চর্য জিনিস সেই জন্য কুন্তি দেবী সবেদে বলছে নট নাট্য ধরো যথা যেমন ভাবেতে ড্রয়িং রুমেতে সাজগোজ করে চলে এলো এসে যখন নাটক করছে আপনি বুঝতে পারেন না আমাদের পাড়ার এ হচ্ছে নিতাই এ এইরকম সেজে এসছে মেয়ে ছেলে বোঝাই যাচ্ছে না যেমন মহাপ্রভুর প্রসঙ্গে মহাপ্রভু যখন নাটক করেছিলেন কোথায় যেখানে আমরা চৈতন্য মঠ বলি